السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিখের একটি মশলা নিয়ে এই পর্যায়ে যা আলোচনা হবে সেটা হচ্ছে মুজার উপর মাসে করা শর্ত সমূহ নিয়ে আগে মোজা মাসের দলিল দিয়েছি এখন শর্ত নিয়ে আলোচনা হ্যাঁ সর্বসাকুল্যে পাঁচটি শর্ত আমরা উল্লেখ করবো এখানে প্রথম নম্বর শর্ত হচ্ছে যে পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে যদি পবিত্র অবস্থায় মোজা না পড়ে সেটির উপরে মাসায় চলবে না অনেকে ডিউটির দিকে ডিউটির দিকে আসার সময় দ্রুত মোজা পরে ফেলেন অজু ছাড়া পরবর্তীতে মাসে করার চেষ্টা করেন সেটা চলবে না কারণ মবির হাদিসের মধ্যে এসেছে তিনি বলেন যে কুন্তু মাহানবী যে তিনি বলেন যে আমি রসুল আকরমসাল্লামের সাথে একদা সফরের মধ্যে ছিলাম এমত অবস্থায় আমি ও তিনি উজু করার সময় আমি তার মুজা খুলতে গিয়েছিলাম তখন তিনি আমাকে বললেন দা হুমা তুমি ছাড়ো রাখো হ্যাঁ কারণ আমি এই মুজাগুলো পবিত্র অবস্থা করেছি তারপরে তিনি সেগুলোর উপর মাসে করেছেন যখন তাকে খুলতে নিষেধ করেছেন এবং মাসেও করেছেন এর থেকে বোঝা যায় আপনার পবিত্র অবস্থায় পড়া মুজা মাসের জন্য একটা শর্ত যে হাদিসটা আমরা বুখারি মুসলিমের পাই বুখারের হাদিস দুইশত ছয় মুসলিমের হাদিস দুইশত চুয়াত্তর এরকমভাবে আরেকটি শর্ত আছে যে ফরজ যে পায়ের যতটুকু অংশ ধোয়া ফরজ ততটুকু অংশকে ডেকে রাখতে হবে না হলে কিন্তু এর থেকে ছোট হইলে সেটার উপর মাসে চলবে না যেমন বর্তমানে পায়ের গিটের নিচে জুতার মতো করে আপনার কতগুলো মোজা পাওয়া যায় সেগুলোর উপর মাসে চলবে না কারণ টাকনাগিরা বাইরে থাকে এই কারণে সেটার পর মাসে চলবে না এইভাবে আরো যেরকম হোক না কেন যে ফরজ জায়গাটুকু পুরোটা ডাকতে হবে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে এই মুজেটা নিজেই আপনার মোবাহ হালাল হতে হবে তাইলে যদি কেউ যদি কারোর কোনো মোজা ছিনিয়ে নিয়ে আসে অথবা চুরি করে নিয়ে আসে অথবা পুরুষে যদি কোনো সিল্কের মোজা পড়ে তাইলে সেটার উপরে মাসে চলবে না কারণ এটা পরাই তো গুনাহ সুতরাং গুনাহের মাধ্যমে আল্লাহর কোনো সুবিধা গ্রহণ করা যাবে না চার নম্বরে যে শর্ত সেটা হচ্ছে মোজাটা নিজেই পবিত্র হতে হবে সুতরাং নাপাক কোনো মোজার উপর মাসে চলবে না যেমন কেউ যদি গাদার ছামড়া দিয়ে যদি মোজা বানায় সেটার উপর মোজা মাসে চলবে না কারণ সেটা আপনার নাপাক আরেকটা পাঁচ নম্বর শর্ত আছে যে মাসের যে একটা সময়সীমা আছে সেটা আপনার মধ্যেই হতে হবে সেটাকে অতিক্রম করলে চলবে না আর সেটা হচ্ছে একজন নিজের এলাকায় যে অবস্থান করছে তার জন্য একদিন এক রাত মানে চব্বিশ ঘন্টা আর মুসাফিরের জন্য তিন দিন তিন রাত মানে বাহাত্তর ঘন্টা এই যে পাঁচটা শর্ত এগুলো যারা গবেষক এরা হ্যাঁ আপনার মুজা মাসের যে উদ্ধৃতিগুলো আছে হাদিসের মধ্যে এবং যে শরীয়তের মৌলিক যে একটা সূত্রাবলী আছে সেগুলো থেকে বের করেছেন যেগুলো মুজা মাসের সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওসল আলা নবীন মাহমুদ ওয়ালা আলহি ওসহি আজমাইন